করছি করবই খাদি জাতি দান দিচ্ছি দেবই খাদি জাতি দান করছি করবই খাদি জাতি দান দিচ্ছি দেবই খাদি জাতি দান শুনছে শুনবে খাদিজা দুশ্মন শুনছে শুনবে খাদিজা দুশ্মন কেন তার বারে বারে করে জ্বালাতন করেছি করবই খাদিজাতে দান দিচ্ছি দেবই খাদিজাতে দান করছি করবই খাদিজাতে দান দিচ্ছি দেবই খাদিজাতে দান ফুরপুরা সিলসিলার এই যে প্রথম পশ্চিম বাংলার এক নাম্বার ফুরপুরা সিলসিলার এই যে প্রথম পশ্চিম বাংলার এক নাম্বার খাদিজা মাদ্রাসা মুখে মুখে খাদিজা মাদ্রাসা মুখে মুখে দান যে দেয় তারা এসে এসে করছি করবই খাদি জাতি দান দিচ্ছি দেবই খাদি জাতি দান করছি করবই খাদি জাতি দান দিচ্ছি দেবই খাদি জাতি দান শুনছে শুনবে খাদি যা দুশ্মন শুনছে শুনবে খাদি যা দুশ্মন কেন তার বারে বারে করে জ্বালাতন করছি করবই খাদি জাতি দান দিচ্ছি দেবই খাদি কাদি জাতি দান করছি করবই কাদি জাতি দায় দিচ্ছি দেবই কাদি জাতি দান